এই সবুজ বাংলাদেশ যার রূপের নাই তো সে এই সবুজ বাংলাদেশ যার রূপের নাই তো সে এই সবুজ বাংলাদেশ যার রূপের নাই তো সে শুনি ওই কোকিল সুরে গা ভরে যায় সবার মন প্রা ভরে যায় সবার মন প্রাণ ভরে যায় সবার মন প্রা এই সবুজ বাংলাদেশ যার রূপের নাই তো শেষ এই সবুজ বাংলাদেশ যার রূপের নাই তো শেষ শুনি ওই কোকিল সুরে গা ভরে যাই সবার মন ভরে যাই সবার মন ভরে যাই সবার মন কত জীবন দিল কত জীবন এই দেশকে ভালোবেসে তাদের স্মৃতি লেখা আছে ওই সবুজ ঘাসে ঘাসে কত জীবন দিল এই দেশকে ভালোবেসে তাদের স্মৃতি লেখা আছে ওই সবুজ ঘাসে ঘাসে কত জীবন দিল এই দেশকে ভালোবেসে তাদের স্মৃতি লেখা আছে ওই সবুজ ঘাসে ঘাসে তোমাদের কথা ভুলিনি মোরা তোমাদের কথা ভুলিনি মোরা তোমাদের কথা ভুলিনি মোরা ভুলবে না এই প্রিয় দেশ এই সবুজ বাংলাদেশ যার রূপের নাই তো শেষ এই সবুজ বাংলাদেশ যার রূপের নাই তো শেষ শুনি ওই কোকিল সুরে গা ভরে যায় সবার মন ভরে যায় সবার মন ভরে যায় সবার মন প্রা এখানেই জন্ম আমির শরীয়ত শায়েখ হাফিজি হুজুরে যেথা জন্ম আমি নি শামসুল হক যেথা জন্ম শাইখুল হাদিসে এখানেই জন্ম আমির শরীয়ত শায়েখ হাফিজি হুজুরে যেথা জন্ম আমি নি শামসুল হক যেথা জন্ম শাইখুল হাদিসে এখানেই জন্ম আমির শরীয়ত শায়েখ হাফিজি হুজুরে যেথা জন্ম আমিনি শামসুল হক যেথা জন্ম শাইখুল হাদিসে তোমাদের পরশে পেয়েছি মোরা তোমাদের পরশে পেয়েছি মোরা তোমাদের পরশে পেয়েছি মোরা এমন সুন্দর দেশ এই সবুজ বাংলাদেশ যার রূপের নাই তো শেষ এই সবুজ বাংলাদেশ যার রূপের নাই তো শেষ শুনি ওই কোকিল সুরে গা ভরে যায় সবার মন ভরে যায় সবার মন ভরে যায় সবার মন এই সবুজ বাংলাদেশ যার রূপের নাই তো শেষ এই সবুজ বাংলাদেশ যার রূপের নাই তো শেষ শুনি ওই কোকিল সুরে গা ভরে যায় সবার মন ভরে যায় সবার মন ভরে যায় সবার মন ভরে যায় সবার মন ভরে যায় সবার মন প্রা সবুজ বাংলাদেশ যার রূপের নাই তো সে প্রিয় শ্রোতা এতক্ষণ উপভোগ করলাম ইসলামী সঙ্গীতের হৃদয় জোরানো আয়োজন আলোর ধ্বনি এবারে বিদায় নিচ্ছি তবে যাবার আগে বলে যাচ্ছি অ্যালবামটিতে ছিলেন যারা গানের কথাও সুর করেছেন মাওলানা শামীমুর রহমান ফাহাদ হাসান কাউসার আহমদ ও আসিফুর রহমান কণ্ঠ দিয়েছেন শামীমুর রহমান ফাহাদ হাসান অলিউজ্জামান অলি ও কাউসার আহমদ সহযোগিতায় আমিন হানিফ কৃতজ্ঞতা শিকার হাফেজ আব্দুর রহিম আর সঞ্চালনায় ছিলাম আমি মীর বাহাউদ্দিন তাহলে বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোন আয়োজনে সে পর্যন্ত সুস্থ সংস্কৃতির সাথেই থাকুন আল্লাহ হাফেজ